শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন কবর হাসর আখেরাতকে মনে করিয়ে দিয়ে শিশুশিল্পী মাহমুদের কণ্ঠে একগুচ্ছ মায়াবী সুরের গান নিয়ে অডিও অ্যালবাম যেতে হবে ক্যাসেটটির গানের কথা সুর এবং সার্বিক নির্দেশনায় ছিলাম আমি আইনুদ্দিন আল আজাদ সুপ্রিয় শ্রোতা ক্যাসেটটির শব্দ ধারণে তাহাজিব সাউন্ড সিস্টেমস সার্বিক ব্যবস্থাপনায় মোস্তফা কামাল প্রযোজনা ও পরিবেশনায় প্রত্যয় প্রোডাক্টস ঢাকা ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি আল্লাহ হাফেজ